আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত তিন নম্বর জাল হাদিস মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এই কথা আপনারা শুনছেন কিনা জানি না কয় যে নিজেকে নিজে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো হ্যাঁ, এই নিজেকে নিজে চিনার জন্য কয় আল্লাহর অলির কাছে যাইতে হইব না হয় কিন্তু কাজ হবে না এই যে হাদিস এটারে হাদিস বলে কো আল্লাহ রসুল বলছেন মানা রাফা নাফসাহু ফাঁকা দারাফা রাব্বাহু এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে এই জাতীয় কোনো হাদিস পাওয়া যায়নি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের আসরারের দুশো আটত্রিশ পৃষ্ঠে লিখছেন যে এটা দুনিয়ার কোনো হাদিসে নাই এটা ডাহা মিথ্যা কথা এটা আমাদের কথা না আলবানির কথাও না এটা কার কথা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলের কথা এই কথাটা তৃতীয় হিজড়ি শতকের একজন সুফি বক্তা ছিলেন নাম হলো ইয়াহিয়া ইবনে মোয়াজ আল রাজি তিনি দুশো আটান্ন হিজড়িতে এতেকাল করছেন তিনি মাঝে মাঝে ওয়াজ করতে গেলে এই কথাটা নিজের থেকে বলতেন যে মান আরাফান আফসাহু ফাকাদ আরাফার আব্বাহু যে তিনি বলতেন যে তোমরা যদি নিজেকে নিজে চিনতে পারো আল্লাহকে চিনতে পারবা কথাটা কিন্তু ঠিক আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই বডির দিকে তাকাই এর ভিতরে তো আল্লাহকে খুঁজে পাওয়া যাবে কারণ আমার ভিতরে রু আছে রুটা দেখি না নিজের ভিতরে আছে কিন্তু দেখি না তা আল্লাহকে দেখবো কেমনি শরীরে থাকি ওইটাই দেখি না তা আল্লাহ সুবান তাল্লাহকে দেখা কি সম্ভব তাহলে না দেখো ইমান আনতে হয় তাহলে নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে উনি ওয়াজের মধ্যে এই কথাটা বলতেন তো তিনি কিছুদিন বলতে বলতে পরে তারা তার শ্রোতারা এটাকে হাদিস বানায় ফেলছেন কিন্তু এটা কোনো হাদিসের গ্রন্থে